তোমার তরে হাত তুলেছি ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার তরে হাত তুলেছি ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে পাগল আমি হয়েছি দিওয়ানাগ প্রভু ফিরিয়ে দি গানটি শুনছেন মোস্তাকিম সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী এইচ এম আব্দুল কায়ুমের কণ্ঠ মরণ যদি দাও গো প্রভু শাহাদাত রাখলে জীবন আর জিয়ামার আমার তোমার পথে চালিও মরণ যদি দাও গো প্রভু শাহাদা দিও রাখলে জীবন আর জি আমার তোমার পথে চালিও চাই শাহাদাত তোমার দিদার চাই শাহাদাত তোমার দিদার আর তো কিছু চাই না গো প্রভু ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার তরে হাত তুলেছি ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার হাবিব যে থাই শুয়ে ওই মদিনা দেখিও কাবার তাওয়াফ আমার ভাগে তুমি লিখে দিও তোমার হাবিব যে থাই শুয়ে ওই মদিনা দেখিও কাবার তাওয়াফ আমার ভাগে তুমি লিখে দিও এই পৃথিবীর মিছে জীবনে এই পৃথিবীর মিছে জীবনে আর তো কিছু চাই না গো প্রভু ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার তরে হাত তুলেছি ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না হাসর মাঠের ওই সালিশে আমার হিসাব নিও না হিসাব নিলে আমার প্রভু উপায় যে থাকবে না হাসর মাঠের ওই সালিশে আমার হিসাব নিও না হিসাব নিলে আমার প্রভু উপায় যে থাকবে না কবর মিজান ফুল সিরাতে কবর মিজান ফুল সিরাতে আমায় আটকে রেখো না গো প্রভু ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার তরে হাত তুলেছি ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার প্রেমে পাগল তোমার প্রেমে পাগল হয়েছি দিওয়ানা গো প্রভু ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার তরে হাত তুলেছি ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না তোমার তরে হাত তুলেছি ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না গো প্রভু ফিরিয়ে দিও না